ওয়া ইয়াখাফুনা আযাবাহ এই আয়াতটি সূরা আল ইসরার সূরা আল ইসরা 15 পারা প্রথম সূরা তাই না যে সূরার অপর নাম কি বানি ইসরাইল প্রত্যেক সূরা রয়েছে কোরআনে কারিমে যার একাধিক নাম আছে দুটো চারটি পাঁচটি এমনকি সুরা ফাতেহার চোদ্দটি নাম আছে মহান আল্লাহ সাদ করেছেন উলা ইকাল্লাযীনা রসিলা এ আয়াতটি নাজল হয়েছে ওই সব মূর্তি সম্পর্কে যে সব মূর্তিগুলি তৈরি করা হয়েছিল কোন সৎ লোকদের প্রতিমূর্তি হিসাবে মানে সৎ লোকেরা মারা গেছে তাদের আকার আকৃতিকে কল্পনা করে তাদের প্রতিমূর্তি তৈরি করা হয়েছিল তারপরে সেই মূর্তিগুলির পূজা শুরু করা হয়েছে এদের সম্পর্কে অথবা কোনো সৎ লোকের এতেকালের পরে তার কবরের পূজা শুরু হয়েছে অথচ লোকটি ছিল সৎ ইমানদার মমিন ভালো মানুষ তো সব লোকদের যে সিজদা করা শুরু হয়েছিল এইসব বা ওদের মূর্তি বা ওদের কবরকে মাজারকে এইসব লোকদের পূজা করা শুরু হয়েছিল এই এইসব লোকদের এতেকালের পরে তাদের কাছে দোয়া করা শুরু হয়েছিল যারা মুশ্রেক তারা এইসব শির্ক শুরু করেছিল এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা যাদের কাছে দোয়া করে তারাও মমিন ছিল তারা আল্লাহ বিশ্বাসী ছিল তারা মোয়াহে তৌহিদবাদী ছিল তারা কালমা এলা এলাহ ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদ দান করতো বা আল্লাহ রসুলের যুগের আগে হলে তারা ইলাহ ইল্লাহ শাহাদ দান করতো যেহেতু রসুল্লাহ তখন মোহাম্মদ তখন রসুল হননি তার আগের লোক তারা তো তারা কালমা এলাই রাহিল্লা বিশ্বাসী ছিল এবং তার সাক্ষ্য দান করত এক আল্লাহ বিশ্বাসী ছিল তারা এই এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা ভালো কাজ করত আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা পন্থা অবলম্বন করত যে কেমন করে আল্লাহ নিকটবর্তী হইতে পারি আল্লাহর খাস বান্দা হইতে পারি তারাও সচেষ্ট হইতো এই ক্ষেত্রে এবাদত বন্দীর মাধ্যমে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হ্যাঁ দান খেরাত জাকাতের মাধ্যমে তাকে আল্লাহ ভীরুতার মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে সৎ পাক পবিত্র জীবন যাপনের মাধ্যমে নফল এবাদতের মাধ্যমে ফরজ অজেব তো রয়েছে কিন্তু নফল এবাদত বেশি বেশি নফল এবাদত বন্দেগীর মাধ্যমে নফল রোজার মাধ্যমে নফল নামাজের মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভের জন্য সচেষ্ট হইত অশিলা মানে আল কোরবা নৈকট্য আরবি শব্দ অশিলা অশিলা মানে হচ্ছে নৈকট্য লাভ করা আর অশিলা মানে কোনো ব্যক্তি নয় যে ব্যক্তিকে ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছা যা আমাদের দেশের বিদাতিরা মনে করে যে ওসিলা আল্লাহ আর সন্তুষ্টির জন্য ওসিলা ধরতে হবে দোয়া করলে ওসিলা ধরতে হবে যারা কবর মাজার পূজা করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানে তারা মনে করে যে তাদের পীরেরা আল্লাহ এবং তার মাঝে ওই মানুষের মাঝে ওই মুরিদের মাঝে হচ্ছে ওসিলা মানে মাধ্যম ওসিলা মাধ্যমের অর্থে বুঝে ব্যক্তিকে তারা এবং তার মাধ্যমে ওই মাধ্যমের মাধ্যমেই নৈকট্য লাভ করবে আল্লাহ মানে ওই পীরের মাধ্যমে পীরের সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ সন্তুষ্টি হবে এই রকম সিরকিয়া আকিরা কিছু নামধারী মুসলমানেরা রাখে আমাদের দেশে এটি শির তেমনি কিছু লোকের আছে হয়তো পীরকে অশিলা মনে করে না মানে পীরকে ডাকে না যে পীরকে ডাকলেই বা তার হুজুরে কিবলাকে ডাকলেই সে আল্লাহ নৈকট্য লাভ করবে এরকমের বড় সির করে না কিন্তু মনে করে যে আমি যে দোয়া করবো আল্লাহর কাছে এই দোয়া সরাসরি আল্লাহ হয়তো কবুল করবেন না কিন্তু পক্ষান্তরে যদি আমি নবীর অশিলাই দোয়া করি বা আমার কোনো পেশাবের অশিলাই দোয়া করি বড় পীরের অশিলাই দোয়া করি জিলানির অশিলাই দোয়া করি চিস্তির অশিলাই দোয়া করি শাহজাহানের অশিলাই দোয়া করি হ্যাঁ তাহলে আমার দোয়া দ্রুত কবুল হবে মানে দোয়া কবুল হওয়ার মাধ্যম তাহলে রসুলের কাছে দোয়া করছে না পার্থক্যটা বুঝেন ভালো করে তাই না রসুলের কাছে দোয়া করছে না জিলানির কাছে দোয়া করছে না শাহজালার কাছে দোয়া করছে না মানে বড় শির করছে না কিন্তু মনে করে যে তাদের মাধ্যম দোহাই দিলে ওসিলা দিয়ে দোয়া করলে তাদের রেফারেন্সে কার্যকরী হবে দোয়াটি দোয়াটি আল্লাহ সহজেই বা তাড়াতাড়ি কবুল করে নেবেন বুঝতে পারছেন এইরকম আকিদা রেখে ওসিলার মাধ্যমে দোয়া করে এই দুই শ্রেণীর বেদাতপন্থী আমাদের দেশে রয়েছে প্রথম শ্রেণীর বেদাতপন্থী যারা অর্থাৎ যারা পীরের কাছেই দোয়া করে পীরকে সিজদা করে যে পীরকে সিজদা করলে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে সিজদা করা হলো তারা ভ্রান্ত উদাহরণ দেয় যে কাবা শরীফকে সামনে করে কি করছি নামাজ পড়ছি তো বাহ্যিক তো মনে হচ্ছে কাবাকে সেজদা করছি কিন্তু কাকে সেজদা করছি আল্লাহকে মানে কাবাকে কিবলা করে যদি নামাজ পড়ি তাহলে আল্লাহকেই পাবো তাই না কাবার তো অফ করছি কিন্তু আসলে কার আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর তো অফ করছি আল্লাহ আল্লাহর এবাদত করছি তাহলে কাবার তো অফ করলাম কিন্তু এবাদত আল্লাহর ঠিক তেমন এ মুশ্রিকরা বলে যে আমরা পীরকে ডাকলাম বা পীরের কাছে দোয়া করলাম বা পীরের মাজারকে সিজদা করলাম এই সিজদা কাকে করা হলো বা দোয়া কার কাছে করা হলো আল্লাহর কাছেই হইলো এ হচ্ছে কুফরি আকিদা সিরকি আকিদা তারা মুশরিক তাহলে প্রথম শ্রেণীর যারা বিদাতি যারা মনে করে যে আল্লাহ নৈকট্য লাভের জন্য পীর হচ্ছে ওসিলা বা পীরের মাজার হচ্ছে ওসিলা সুতরাং পীরের মাজারে সেজদা করলে পীরের কাছে দোয়া করলে আল্লাহর কাছেই পাওয়া যায় পীর সাহেব আল্লাহর কাছে নিয়ে দেবেন অথবা আল্লাহ দেবেন যেহেতু পীরকে সেজদা করা আল্লাহকে করা পীরের কাছে দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা তাহলে এরা মুশরেক মুসলমান দ্বিতীয় শ্রেণীর যারা লোক যারা পীরকে করে না পীরের কাছে দোয়া করে না আল্লাহর কাছেই দোয়া করে কিন্তু বলে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল করো আল্লাহ তোমার বড় পীরের ওসিলায় বড় পীরের বরাতে বড় পীরের তোফাইলে অনেকে বিভিন্ন ভাষা ব্যবহার কাছে যেন ভাষাগুলি বলছি তোফাইলে অমুকের তোফাইলে বিশেষ করে উর্দু ভাষীরা তোফাইল শব্দটি ব্যবহার করে আর আমাদের দেশে যারা ওই একটু মানে উর্দু প্রভাবিত মাদ্রাসায় পড়াশোনা করে আলেমরা তারা এইভাবে দোয়া করে অনেকে যে তোমার নবীর তোফালে তোমার বড় পীরের তোফালে তোমার আল্লাহর ওলি হে আল্লাহ তোমার ওলি যে খাজা মরিউদ্দিন চিস্তি তার তোফাইলে তার ওসিলাই আমার দোয়া কবুল করো এইভাবে যারা দোয়া করে তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া তারা বড় মুশ্রিক নয় কিন্তু তাদের দোয়া হচ্ছে বিদাতি দোয়া আর এই তারিকা হচ্ছে হারাম তারিকা আর যে কোনো আমল বিদাতি তরিকায় অর্থাৎ রসুলের তরিকা নাই বিদাতি তরিকার অর্থ কি রসুলের তরিকা নাই বিদাতি তরিকার বিপরীত কি সন্ন্যতি তরিকা সন্ন্যতি তরিকা মানে কার তরিকা রসুলের তরিকা তো রসুলের তরিকা এই দোয়াটি নয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে কারো অসিলাই দোয়া করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্য কমপক্ষে আদর্শ তো ইব্রাহিম আলী সাল্লাম ছিলেন কারণ ইব্রাহিম তার পূর্ব পিতা ঠিক না ইব্রাহিম আলী সাল্লামের তিনি বংশ উদ্ভূত ইব্রাহিমের তো অশিলা ধরতেন কেউ যদি বলে যে নবী আবার অশিলা কেন ধরেন শেষ নবী তো শ্রেষ্ঠ তিনি কেন অশিলা ধরেন তো ভালো কথা মেনে নিলাম ঠিক আছে নবী কারো অশিলা ধরার প্রয়োজন করেন না তিনি তাহলে অন্য অন্য নবীরা অন্য অন্য নবীরা অশিলা ধরতেন কোরআনে প্রচুর দোয়া আছে আছে না দোয়াই ভর্তি এমন কোন নবী নেই তাদের দোয়ার কথা কোরআনে নেই আদম আলি সালামের দোয়া আছে কোরআনে আছে না যেমন রব্বানা তকফেল্লান এতে ওসিলা আছে কোন নবীর ওসিলা ধরেছেন শেষ নবীর ওসিলার কথা আছে নেই কিন্তু এই কোরআনের দোয়া বাদ দিয়ে আমাদের দেশের বিদ্যার্থীরা বলে যে আদম আলি সালাম একটি জাল কথা একটা জাল হাদিস পেশ করে আর বলে আদম আলি সালাম আমাদের শেষ নবীর ওসিলা ধরে দোয়া করেছিলেন যখন জান্না থেকে বের করা হয়েছিল জাল হাদিস কোরআন বলছে যে কোন ওসিলা রব্বানা জালাম নানফুসানা এই দোয়া আল্লাহ শিখিয়েছেন তো যদি ওসিলা ধরেই আদম আলি সালাম দোয়া করতেন তো ওই দোয়াটি আল্লাহ কেন উল্লেখ করলেন না বুঝতে পেরেছেন তাহলে কোরআন বিরোধী কথা কোরআনে আছে আদমের দোয়া রব্বান হাসান ইউনুস আলি সাল্লাম মাছের পিঠে দোয়া করেছিলেন কোন দোয়া কোন আছে এতে আছে নোহের পাঁচজন নবীকে বলা হয়েছে এরা হচ্ছেন শ্রেষ্ঠ নবী উলুল সংকল্প শ্রেষ্ঠ নবী পাঁচজন পাঁচজনের কারো ওসিলাই নেই সব দুয়াই আছে নেই আচ্ছা স্বয়ং ইব্রাহিম আলী সালামের অনেক দোয়া আছে তার মধ্যে বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে তিনি যে ছেলে সন্তান পেলেন এই সম্পর্কে দোয়া আছে জাকারি আলী সালাম একবার বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে ইয়াহিয়াকে পেলেন ছেলে পেলেন দোয়া করেছিলেন তাই না দোয়ার কথা করেন আছে ওসিলা আছে কোন ওসিলা ওসিলা নেই মুসা আলি সালামের দোয়া আছে আইব আলী সালাম তার রোগ থেকে আরোগ্যতার দোয়া করানো আছে রব্বে আন্নি মাস্তানিয়া দুর আন্তা রহমুর রাহিমিন কাকে ডেকেছিলেন রব্বে কোন ওসিলা আছে আসালুকা মোহাম্মদ বে ওসিলা মোহাম্মদ আছে কোথাও তাহলে আমাদের দেশের মুসলমানরা যদি কোরআন চর্চা করত কোরআন চর্চা করত হাদিসটা এখন রাখেন শুধু কোরআন চর্চা করত তাহলে মুশরেক হইতো না কবর পূজারি হইতো না আর এই এই বিদাতি ওসিলাও ধরতো না কোরআনে এত দোয়া রয়েছে এমন কোন নবীনে যার দোয়া নু আলি সাল্লামের দোয়া আছে কোন অশিলা আছে কোন দোয়াতে অশিলা নেই তাহলে অশিলা দিয়ে দোয়া করা শেষ নবীর সুন্নত নয় আর তার আগে যে অসংখ্য আম্বে এবং রসুল এসছেন তার মধ্যে আরো চব্বিশ জন নবীর কথা কোরআন রয়েছে নবী বাদ দিয়ে মানে পঁচিশ জন নবীর কথা রসুলের কথা আরো দোয়াতে ওসিলা নেই তাহলে ওসিলা ধরে দোয়া করা আল্লাহ তোমার নবীর ওসিলাই আল্লাহ তোমার বড় পীরের ওসিলাই আল্লাহ তোমার যে প্রিয় ওলি রয়েছে আমার পীর সাহেব সেই পীরের ওসিলাই এগুলি হচ্ছে কোন তরিকা বেদাতি তরিকা আল্লাহ রসুলের তরিকা নয় এমনকি কোন নবীর তরিকা নয় কেউ যদি বলে সাহাবারা করতেন দলিল আছে আবু বকার ওমার ওসমান আলী সাহাবাই কেরাম তারা কি এরকম কোন ওসিলা ধরে দোয়া করেছেন না কখনো না ওসিলা ধরে দোয়া করেন আল্লাহ রসুলের এতেকালের পরে অনেক বালা মুসিবত এসেছে কেউ আল্লাহ রসুলের কবর কাছে গিয়ে বলেননি যে হে আল্লাহ তুমি তোমার নবীর ওসিলাই আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো এরকম বলেননি আর আরেকটি তরিকা যেটা অনেক বিদাতিরা করে ইয়া রাসুল আল্লাহ আমাদের দেশের লোকেরা বিদাতিরা কি বলে হায়াতুল নবী শুনেছেন হায়াতুল নবী মানে নবী জীবিত নবী মরে মরেননি মরা কথাটি বেয়াদবি নবীর ক্ষেত্রে তাদের কাছে আল্লাহ রসুলের ইন্তকালের কথাটি কি বেয়াদবি অত কোরআনে আল্লাহ বলেছেন নবীর মতের কথা তাহলে নবী হায়াতুল নবী মানে নবী জীবিত নবী জীবিত থাকলে সাহাবারা গিয়ে বলতেন ইয়া রাসুল আল্লাহ এত বিপদ আপদ এসছে এই উসমানের উপরে জুলুম হইল এই মোসাল্লাতে ফজরের নামাজে ওমারকে শহীদ করা হলো হে আল্লাহ মদিনার উপরে এত বালা মুসবত এই জালেমদের এত জুলুম গুলি হইলো হে আল্লাহ বলছে হে আল্লাহ আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন বা আপনার রবের কাছে দোয়া করে দেন যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যায় যেহেতু তাহলে নবীর কাছে চাইতেন তারা যে আরাসল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন তাও বলেননি বা আল্লাহর কাছে নবীকে দরখাস্ত করে ইয়া রাসুল আল্লাহ আপনি তো জীবিত হায়াতুন নবী সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করুন আমাদের বালা মুসিবত দূর হোক করেছেন সাহাবিরা কোনো প্রমাণ আছে কি আপনার না কিছু বলছেন না মনে হচ্ছে ওই বিদাতি আকিদায় বিশ্বাসী আর যদি কেউ বলে যে হ্যাঁ করেছেন তাহলে প্রমাণ আছে হাতু বুরহানাকুম ইনকুন্তুম দেখিন আল্লাহ কোরআনে বলেছেন বাতিল পন্থীদেরকে যে তোমরা যদি এটা না মানো সত্যকে না মানো তাহলে তোমাদের দলিল নিয়ে আসো যদি সত্যবাদী হন নিয়ে আসো দলিল যে সাহাবিরা নবীর কবর কাছে যেতেন তারপর হয় নবীর কাছে চাইতেন অথবা নবীকে দরখাস্ত করতেন যে আপনি তো জীবিত সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন অথবা তৃতীয় অপশন দেখেন দুটো মনে রাখবেন নবীর কাছেও চাইতেন না তারা আর নবীর কাছে দরখাস্ত করতেন না যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন মানে আল্লাহ দেবেন নবী দিতে পারবেন না কিন্তু নবী দোয়া করতে পারবেন জীবিত যেহেতু হায়াত নবী তাও করতেন না তারা দুটো হইল তৃতীয় আল্লাহর কাছেই দোয়া করতেন হে আল্লাহ তোমার রসুলের ওসিলায় আমাদের এই মুসিবত থেকে উদ্ধার করো এ উসমানের বিপদ দূর করো এ হোসেনের বিপদ দূর করো এ হাসানের বিপদ দূর করো এ আলীর বিপদ দূর করো বলেছেন তারা তো সবাই শহীদ হয়েছেন হজরত আলী শহীদ হয়েছেন হজরত হাসান শহীদ হয়েছেন হজরত হুসেন শহীদ হয়েছেন ওসমান শহীদ হয়েছেন ওমর শহীদ হয়েছেন কোনদিন কেউ এভাবে দোয়া করেছিলেন যে এই বালা মুসিবত গুলি দূর করুন তাহলে এই তিনটি বিদাতি তরিকা মনে রাখেন এক হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা মানে নবী অলি হ্যাঁ আউলিয়া রসুল এদের কাছে দোয়া করা তাও করেননি যেটা শীত আমাদের সালাফ সালেহীন আম্বিয়া রসুল অথবা সাহাবাই কেরাম তাবেন তারা করেননি আইম্মা কেরাম কেউ করেনি তাহলে এটা হচ্ছে শির্ক অথবা নবীদের কাছে গিয়ে নবীদের কবরের কাছে গিয়ে বলেছেন যে ইয়ারাসুল আল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন তাও বলেননি কারণ এটিও শির্ক মৃত ব্যক্তিকে ডাক দেওয়া যে আপনি দোয়া করুন অথচ নবী সাল্লাম কি বলেছেন এজা মাতা ইবনু আদম এজা মাতা ইবনু আদম কি হয় ইনকাতা আমার লহু মুসলিম শরীফের হাদিস আদম সন্তান যখন মারা যায় তখন তার আমল কি হয়ে যায় ইনকেতা মানে বিচ্ছিন্ন বন্ধ হয়ে যায় আমল বন্ধ দোয়া করাটা আমল নয় কর্ম নয় তাহলে আদম সন্তান আল্লাহ রসুল বা অলি আউলিয়া তারা আদম সন্তান আর আদম সন্তান যখন মারা যায় তখন তাদের কাজকর্ম বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ রোজা রাখা বন্ধ দোয়া করা বন্ধ কথা বলা বন্ধ সব বন্ধ এর কথা সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে আর তৃতীয় হচ্ছে অশিলা ধরে দোয়া করা মানে তাদের মাধ্যম দোহাই দিয়ে আল্লাহর কাছেই দোয়া করা এটি হচ্ছে বিদাতি তরিকা সুতরাং ওসিলা দিয়ে যারা দোয়া করে তাদেরকে সতর্ক করবেন আলহামদুলিল্লাহ আপনারা জেনে গেছেন যে এটি বিদাতি তরিকা না আম্বিয়ারা করেছেন না শেষ নবী করেছেন না সাহাবাই কেরামরা করেছেন খোলেফের রাশেদিন করেছেন এমনকি ইমাম আবু হানিফা শাহফেই মালিক আহমদ এই চার এমামের অনেকে যে দোহাই পড়ে যে চার মজাহের এক মজাহ মানা ফরজ এই চার এমামের কোন এক ইমামও এই ওসিলা এই বিদাতি ওসিলাই দোয়া করেননি কেউ প্রমাণ করতে পারবে না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী দোয়া করেছেন হে আল্লাহ তিনি তো দোয়া করেছেন আল্লাহর কাছে না করেননি হে আল্লাহ তোমার নবীর ওসিলাই আমাকে বড় আলেম করো তোমার নবীর ওসিলাই আমাকে এলম দান করো জ্ঞান দান করো হ্যাঁ দোয়া করেন বিপদ আপদ দূর করো আমার গোনা খাতা মাফ করো দোয়া করেন এইসব দোয়া করেননি এই পন্থাটি হচ্ছে পন্থা এই দোয়াগুলি হয় শির্ক আর না হয় বিদাত তিন তিনটি যে তরিকা বলা হলো তার মধ্যে দুটি শির্ক আর একটি হচ্ছে বিদাতি তরিকা আর এই বিদাতি তরিকাটাই শির্ক পর্যন্ত পৌঁছায় ওসিলা ধরে দোয়া করতে করতে হয়তো আরেকটু যখন বাড়াবাড়ি করলো যে যখন এদের মাধ্যমে দোয়া করলে এদের ওসিলা দিয়ে দোহাই দিয়ে দোয়া করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন তাহলে তাদের কাছে চাইলে তো তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন এইভাবে মানুষ মুশরেক হয়েছে এইভাবেই মুসলমান এক শ্রেণীর তারা কবর এবং মাজার পূজায় লিপ্ত হয়েছে মনে করে মাজারে গেলে ছেলে পাওয়া যায় সন্তান পাওয়া যায় মাজারে গেলে বালা মুসিবত দূর হয় মাজারে গেলে রুজি রোজগারে বরকত হয় এসব সিরকি কুফুরি আকিদা আর অনপ্রবেশ ঘটেছে মুসলিম জাতিতে আল্লাহ বলছেন ওলাইকাল্লাজিনা ইয়াদ এরা যাদের কাছে দোয়া করে এরা যাদের কাছে দোয়া করে অর্থাৎ সৎ লোক সে মূর্তির আকারে মূর্তি তৈরি করে হোক বা কবর কবরে হোক মাজারে হোক যাদের কাছে দোয়া করে এলা রব্বিহিমিল ওয়াসিলা তারাই আল্লাহর নৈকট্য সন্ধান করে এবতাগুন মানে সন্ধান করা এলা রব্বাহিম তাদের পালন পালনকর্তার রবের আল ওয়াসিলা মানে নৈকট্য নৈকট্য সন্ধান করে যে আমরা আল্লাহর নিকটবর্তী কেমন করে হব অর্থাৎ আম্বিয়া এবং রসুলগণ তারা আল্লাহর এবাদত করেছেন না কেউ যদি নবীর এবাদত করে নবীকে সেজদা করে নবীর কবরকে সেজদা করে আল্লাহ বলছেন যে সেই নবী তো আল্লাহ নৈকট্য লাভের জন্য এবাদত বন্দী করেছে তাহার যদি পড়ে পড়ে পা ফুলিয়ে দিয়েছে জেহাদ করে আহত হয়েছেন দাঁতকে আল্লাহ রাস্তায় শহীদ করেছেন তাই ফে গিয়ে নিজে রক্তে রক্তিত হয়েছেন কি জন্য কি জন্য বলেন আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য ঠিক কিনা বলেন এইরকমই ধরেন জিলানি ওলিয়া উলিয়া যাদেরকে বলা হচ্ছে আব্দুল কাদির জেলানি তিনি নামাজ পড়েছেন না পড়েননি না মরিদদের নামাজ মাফ করেছেন যেমন আমাদের দেশের বিদাতি পীরেরা মুশরিক পীরেরা করে নামাজ মাফ আমার মরিদের নামাজ মাফ আমি নিয়ে যাবো জান্নাতে জিলানি নিজেও এবাদত বন্দী করেছেন আল্লাহ নৈকট্য লাভের জন্য বরং জিলানির চাইতে অনেক বড় অলি সাহাবাই কেরাম একজন সাধারণ সাহাবি পরবর্তীকালের এমাম চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন একটি ইমানি আকিদা বিশ্বাস রাখেন এবং এই কথাটি ভালো করে জেনেন আমার দেশে বিদাতপন্থীদের বাড়াবাড়ি বড় অলি হয়ে গেল জিলানি যে সাহাবাই কেরামদের পাঁচশো বছর পরে পৃথিবীতে জন্ম নিল তাই না কোথায় গেল আবু বাকর কোথায় গেল ওমার কোথায় গেল উসমান কোথায় গেল আলী কোথায় গেল হাসান কোথায় গেল হোসেন কোথায় গেল ফাতেমা এরা আল্লাহর ওলি এদের কেউ বলে না সাহাবি বা সাহাবি বলা হচ্ছে যে আল্লাহর ওলি এরা তো বিশেষ বিশেষ ব্যক্তিত্ব যেমন আশারা মোবাসারা দশজন সুসংবাদ প্রাপ্ত তারপরে যারা বদরে হাজির হয়েছেন ওহদে হাজির হয়েছেন যারা হদেবিয়ার সন্ধিতে হাজির হয়েছেন যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন এরা হচ্ছেন উচ্চ মর্যাদা সাহাবি সাধারণ সাহাবি যারা আল্লাহ রসুলের শেষ তো ইসলাম গ্রহণ করেছেন দু চার দিনের জন্য আল্লাহ রসুলের সংসর্গ পেয়েছেন কলেমা পড়েছেন তারপরে আল্লাহ রসুল ইন্তকাল হয়ে গেছে মানে সাধারণ সাহাবি কিছুদিন সময় পেয়েছেন সেই সাহাবিও জিলানির চাইতে এমনকি ইমাম আবু হানিফার চাইতে সাফি মালিক আহমদ তাদের চাইতে অনেক উঁচু মর্যাদা রাখেন এই বিশ্বাস আছে না নেই দলিল শুনবেন একটি হাদিস শুনেছি বুখারির আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবাই কেরামদেরকে গালমন্দ বলিও না তাদের সমালোচনা করিও না লাউ আনফাক আহদক মিসলা অহদিন জাহাবান তোমাদের কেউ যদি অহদ পাহাড় সম পরিমাণ সোনা আল্লাহ রাস্তায় ব্যয় করে সাদকা করে মা বালাগা মুদা আহাদিহিম ওলা নাসিফা তাহলে আমার সাহাবাই কেরামরা এক মুদ যে খরচ করেছেন এক মুদের ওজন প্রায় ছয়শ গ্রাম ছয়শ গ্রাম যদি সোনা আল্লাহ রাস্তায় খরচ করে থাকেন আর পরবর্তীকালের আর কাদেরকে সম্বোধন করেছেন এটাও জান আল্লাহ রসুলের হাদিস না রসুলের হাদিস তাহলে যাদেরকে সম্বোধন করেছেন এরা কিন্তু এরাও স্বাভাবিক ঠিক কিনা যাদেরকে বলছেন সামনে তারা তো আল্লাহ রসুলকে দেখছেন তাহলে এরাও স্বাভাবিক কিন্তু এরা হচ্ছে পরবর্তীকালের স্বাভাবিক আর আগের সাহাবি আগের সাহাবিদের সম্পর্কে বলছেন যে আমার সাহাবিদেরকে মানে যারা আগে এর আগে ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে কালমন্দ বলি না তাদের সম্পর্কে তোমরা সমালোচনা করবে না তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করবে না কারণ তারা যদি একমত খরচ করে থাকে আর তোমার ওহদ পাহাড় সমান সোনা যদি খরচ করো তাহলে তাদের মর্যাদায় পৌঁছিতে পারবে না আবু বাকার ওমার ওসমান আশারা মুবাসারা যারা বদরে ওহদে হাজির হয়েছেন কারণ তারা ইসলামকে জীবনদান করেছেন আল্লাহর পরে তারা তাদের রক্ত দিয়ে ইসলামকে টিকিয়ে রেখেছেন হ্যাঁ তখন ইসলাম শক্তিশালী হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেল এখন তার দারুল কুফর নেই ওই ওই হুমকি ছিল কি মক্কা বিজয় হয়ে গেল মদিনায় ইসলাম মক্কা তো ইসলাম তখন আর ওই হুমকি ছিল না ভিতর থেকে আর যে হুমকির মাঝে যে ভীত সন্ত্রস্ত অবস্থায় যারা দিন ইসলামের খেদমত করেছেন কোরবানি করেছেন নিজের রক্তের নিজের জীবনের নিজের ধন সম্পদের তাদের মর্যাদা তোমরা কোথা থেকে পৌঁছিবে তারা অল্প খরচ করে থাকলো তা তোমাদের চেয়ে অনেক উত্তম তাহলে বলেন পরবর্তীকালের লোকরা পরবর্তীকালের লোকেরা হয়েছে চার এমাম বখারি শরীফ হাদিস তো পরবর্তীকালের এমনকি তাবেইন তাবেইন চার এমাম তো পরে তাবা তাবেইনের যুগে তাবেইনদেরকে বলেন তাবেইনদেরকে বলা যাবে যে তোমরা যদি অহদ পাহাড় সমান খরচ করো তাহলে এক সাহাবির মর্যাদা পৌঁছিতে পারবেন হাসান বাসরি ইবনে সিরিন সাইদ বিন মুসাইব হ্যাঁ? তারপরে তাবা তাবিন ইমা বাবা নিফা শাহি মালিক আহমদ তাদেরকে বলা যাবে আর তারও চার পাঁচশো বছর পরে যদি জিলানি আসে আর তারও সাতশো বছর পরে আটশো বছর পরে যদি চিস্তি আসে আর তাকে আল্লাহর অলি বানাই দিলেন আর এক লাখ চব্বিশ হাজার সাহাবাই কেরাম সম্পর্কে কেউ বললেন না যে আপনার আল্লাহর অলি কিরকম অবিচার কিরকম জুলুম যার যে মর্যাদা রয়েছে সে মর্যাদা যদি দান না করে অন্যকে সে মর্যাদা দান করে এর নাম জুলুম এর নাম জুলুম একজন যোগ্য ব্যক্তি রয়েছেন যোগ্য ব্যক্তিকে এখানে নিয়ে এসে না বসিয়ে একজন মুরুক্ষকে এখানে বসান আর যোগ্য ব্যক্তিদেরকে সামনে বসে দেন যেটা জুলুম না আপনার বাবাকে আপনার ছেলে বানিয়ে দেন আর আপনি নিজেই বাবা বসে থাকেন যদি হয়ে বসে থাকেন তো জলম নাই কি আপনি আপনার বাবাকে ছেলের মতো আদেশ করেছেন আর আপনি নিজে বাবা হয়েছেন যেহেতু এখন আপনি আয় ইনকাম করা শুরু করেছেন এর নাম তো জুলুম সাহাবাই কেরামদেরকে আউলিয়া কেরাম বললেন না তাবেনদেরকে আউলিয়া কেরাম বললেন না পাঁচশো সাতশো বছর পরে অলির সিলসিলা শুরু হলো হ্যাঁ? যখন এই কবর পূজা শুরু হলো তখনই অলির সিলসিলা শুরু হলো আরো মজার কথা শুনুন অলির হ্যাঁ? সিলসিলা তখনই শুরু হলো বিদাতিদের যখন কবর পূজা শুরু হলো যখন জিলানি পূজা শুরু হলো যখন চিস্তি পূজা শুরু হলো যখন শাহজালাল পূজা শুরু হলো যখন আঠারোশি মাইজবান্ডারি পূজা শুরু হলো তখন অলির সিলসিলা শুরু হলো আর তখন এই মানে কেরামতি হাজারে হাজার কেরামত শুরু হলো তার আগে এই কেরামত ছিল তো যারা সৎ বান্দা তারা তারা নিজেরাই আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য আল্লাহর সান্নিধ্যের জন্য তারা সচেষ্ট কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব দেখুন আবু বকর দেখুন ওমর দেখুন ওসমান দেখুন আলী সাহাবাই কেরাম তারা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করেছেন তাহলে তাদেরকে ডাকা বা তাদের কাছে দোয়া করা তোমাদের মূর্খামি আইহম আকরাব তারা কে বেশি নিকটবর্তী আল্লাহর হতে পারে ওয়ারজুনা রাহমাতা আল্লাহ রহমতের তারা আশাবাদী তারা প্রত্যেকে আল্লাহ রহমতের আশাবাদী আল্লাহ রহমত আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া তারা মুক্তি পাবেন না ওকাউলিহি তালা আল্লাহর দ্বিতীয় আয়াত ওয়াইদ কালা ইব্রাহিম আলী আবি হে কালেমাই লাহিল্লাহর ব্যাখ্যা তাহের বলছেন কালেমাই লাহিল্লাহর ব্যাখ্যায় একত্রবাদ তৌহিদের ব্যাখ্যা তৌহিদ কেমন জিনিস দেখুন এই আয়াতে যে যাদেরকে আপনি ডাকতে যাচ্ছেন যাদেরকে দোয়া করতে যাচ্ছেন যাদেরকে মনে করছে এদের মাধ্যমে আমি পার পেয়ে যাব উদ্ধার হয়ে যাব তারাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য ব্যতিব্যস্ত তারা এ হচ্ছে তহিদ একত্রবাদ যে তারাও আল্লাহর গোলামি করেছেন দ্বিতীয় আয়তে ইব্রাহিম আলী সালামের ঘোষণার কথা রয়েছে ওয়াইদ কালা ইব্রাহিম আলী আবিহি ইব্রাহিম আলী সালাম যখন বললেন তার আব্বাকে অকৌমহি এবং তার সম্প্রদায়কে কৌমকে কি বললেন ইন্নানি বারা মিম্মা তাবুদুন যে আমি তোমাদের এবাদত থেকে তোমাদের পুজো পাঠ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছি সম্পর্কহীন আমি তোমাদের এই বাতিল পূজার সাথে কোনো সম্পর্ক রাখি না তাহলে একজন তহিদবাদী মুসলিম শুধু ইতিবাচক নয় নেতিবাচক কাজ করবে অর্থাৎ যেমন এক আল্লাহর এবাদত বন্দী করবে তেমনি শির্ক থেকে এবং মুশরেকদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে শির্ক এবং মুশরেক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে এব্রাহিম আলী ইসলামের সন্ন্যত এটি কি বলছেন ইন্নানি বারাউন আমি সম্পর্ক ছেদের ঘোষণা করছি মিম্মা তাবনু তোমাদের এই বাতিল পূজা থেকে তোমাদের শির্ক থেকে বাবার সাথে সম্পর্ক ছেদ করছেন আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করছেন বংশের সাথে সম্পর্ক ছেদ করছেন জাতিকে ছেড়ে এরাক থেকে হিজরত করে চলে যাচ্ছেন সামদেশ ইব্রাহিম আলী ইসলামের জীবনী পড়ে দেখেন তিনি এরাক তার বাবার দেশ এরাকের পুতুল পূজা তারা মানতে রাজি হলো না কি আল্লাহর একত্রবাদী কালিমা এলা ইরাহিল্লাহকে তিনি হিজরত করে সামদেশ চলে গেলেন সম্পর্ক ছেদের ঘোষণা ইল্লাল্লাজি ফাতারানি তবে আমার সম্পর্ক কার সাথে একমাত্র সেই রবের সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাতারানি মানে খালাকানি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে তাহলে তৌহিদ মানে সম্পর্ক হবে একমাত্র কার সাথে আল্লাহর সাথে আর সম্পর্ক ছেদ হবে কার সাথে কার থেকে আল্লাহ ছাড়া যত কিছু পূজা হচ্ছে তার থেকে সে মূর্তি হোক আর মাজার হোক হ্যাঁ আর অলির নামে শিরিক করা হোক আর যে কোনো নাম হোক না কেন যা কিছু কে আল্লাহর শরিক করা হচ্ছে সে থেকে সম্পর্ক ছেদ করতে হবে এ হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক হ্যাঁ এবং না লা এলাহা এলাহ নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক লাইয়াল্লাহ তফসির দেখেন এতে সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে ইল্লাল্লাহ আল্লাহ এলাহা আল্লাহ ছাড়া আর কোনো এলাহ অস্বীকার তিনি আমাকে পথ প্রদর্শন করবেন তৃতীয় আয়াত দেখুন কালমা ইহার ব্যাখ্যা বা তফসিরে মহান আল্লাহ ইসাদ করেছেন সুরায় তবাই ইত্তাখাজু আহবার আহম আর আহম আরবাবা তারা এখানে ইহুদিদের কথা বলা হয়েছে আর খ্রিস্টানদের কথা বলা হয়েছে আহলি কিতাবদের কথা তারা কি করেছে তাদের আহবারদেরকে অর্থাৎ তাদের আলেমদেরকে তাদের ধর্মীয় নেতাদেরকে আহবার হাবরুনের বহু বচন ইহুদিদের আলেমদেরকে বা ধর্মযাজকদেরকে হাবর বলা হইতো হাবার বলা হইতো আর রহবান রাহেবের বহু বচন রাহেব বলা হয় পাদরিদেরকে খ্রিস্টানদের ধর্মযাজকদের যেমন ওলামা বলা হয় মুসলিম সমাজের জ্ঞানী ব্যক্তিদেরকে আলেম আলামাদেরকে ঠিক তেমন ইহুদিদের আলেম ওলামা হলো আহবার আর খ্রিস্টানদের মধ্যে এলমের অভাব ছিল কিন্তু এবাদত কিন্তু তারা খুব পটু ছিল বাতিল তরিকায় তো এদের ধর্মযাজকদেরকে বলা হয়তো রহবান রাহিব যেমন ভ্যাটিকানের বাবা মারা গেল ওদের কাছে এ হচ্ছে রাহেব শুধু রাহেব নাম রাহেবদের সে শীর্ষস্থানীয় ব্যক্তি আর এদের যারা ধর্মযাজক সবাই তাদের রাহেব চার্চের সাথে যাদের সম্পর্ক খ্রিস্টানদের তারা সব রাহেব আরবি ভাষায় তাদের রাহেব বলা তো আল্লাহ কি বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা ইত্তাখাজু তারা সাব্যস্ত করে নিয়েছিল তারা মেনে নিয়েছিল কি আহবা আহম তাদের ধর্মীয় নেতাদেরকে অরহবান আহম তাদের ধর্ম যাজকদেরকে আরবাবান রব হিসাবে রব হিসাবে মাবুদ হিসাবে রব মানে প্রতিপালক প্রভু প্রভু হিসাবে মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে মিন্দুনিল্লা মানে আল্লাহকে বাদ দিয়ে হয় আর আল্লাহর সাথে সাথে হয় আল্লাহকেও মানে কিন্তু তার সাথে সাথে যেমন আল্লাহর বিধান মানে তেমনই ধর্মযাজকদের বিধান মানে তারা যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল যারা মুশরিক শিরিক করে তার মানে এনে যে আল্লাহকে তারা মানে না আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কার জন্য আল্লাহর জন্য কিন্তু যখন ওরসের মেলা লাগে তখন সিজদা করে কাকে তখন কে পীর কে ও মাজার কে এর নামই তো মুশরিক বিশেষ বিশেষ সময়ে যখন মাজারে যায় তখন দোয়া করে পীরের কাছে বাকি যখন মোনাজাত করে নামাজ নামাজ পড়ে কোরআন তেরাত করে তখন আল্লাহর কাছে দোয়া করে পীরই তো মুশরিক তো মিন্দুনিল্লাহ মানে একেবারে আল্লাহকে বাদ দিও না আল্লাহর সাথে সাথে কিন্তু সেই সময় এখানে আল্লাহকে বাদ দিল সেই সময় এখানে শির করার সময় এখানে আল্লাহকে বাদ দিল ওরসের মেলায় গিয়ে যখন সেজদা করলো পীরের মাজারকে তখন আল্লাহকে বাদ দিয়ে দিল সেজদাটি আল্লাহকে করা উচিত ছিল আল্লাহর হক তা করলো পীরকে তো মিন্দুনিল্লা এই জন্য বলা হয়েছে কোরআনে প্রচুর আয়তে মিন্দুনিল্লা বলা হয়েছে মিন্দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে তারা ইবাদত করে সর্বদা বাদ দেয় না কিন্তু ওই সময়খানে যখন শিরিক করলো তখন আল্লাহকে বাদ দিয়ে এই জন্য মিন্দুনিল্লা শব্দটি ব্যবহার করা হয়েছে আল্লাহ কি বলছেন ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় নেতাদেরকে ধর্ম যাজকদেরকে পুরোহিতদেরকে কি করেছিল রব সাব্যস্ত করেছিল প্রভু সাব্যস্ত করেছিল প্রভু হিসাবে মেনে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে মানে আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে মেনে নেওয়া উচিত ছিল আল্লাহর বিধান সার্বিক ক্ষেত্রে না মেনে তারা তাদের ধর্মীয় নেতাদের ধর্মীয় পুরোহিতদের ধর্মীয় ধর্মযাজকদের তারা বিধিবিধান মানত আদেশ নিষেধ মানত অন্ধভাবে এটি কি সেরেক তাহলে এখানে সিরকের একটা নতুন প্রকরণ আমরা বুঝতে পারলাম যেমন শিরিক বুঝতে পারলাম আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা প্রথম আয়াতে রয়েছে দোয়ার কথা উলাইকাল্লেজিন যারা দোয়া করে তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা কি শির্ক যেমন জানতে পারলাম এই আয়াতটি হয়ে গেছে না আর তারপর ইব্রাহিম আলী সালামের কথা দ্বিতীয় আয়াতে জানলাম যাতে আল্লাহর সাথে একমাত্র সম্পর্ক ইল্লাল্লাজি ফাতারানি আর বাকি আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা এর মাধ্যমে ব্যাখ্যা জানতে পারলাম আল্লাহর সাথে সম্পর্ক আর অন্যের সাথেও যদি এই সম্পর্ক থাকে যে তাদের কাছে দোয়া করব তাদেরকে পৃষ্ঠপোষক মনে করব তাদেরকে দাতা মনে করব তাহলে শির ঠিক তেমনি তৃতীয় আয়তে জানতে পারলাম যে শির্কের আরেকটি প্রকরণ হচ্ছে যে আল্লাহর বিধানের সাথে সাথে মানুষের বিধান মানা ও শির্ক ইহুদিরা তাদের ধর্মীয় নেতাদের কথাবার্তা মানত যা কিছু বললো অন্ধভাবে মেনে নিল কে বলেছেন আমাদের ধর্মীয় নেতারা বলেছেন খ্রিস্টানরা তাদের পুরোহিত বা তাদের ধর্মীয় নেতা ধর্মযাজকের কথা মানল ভেটিকানের বাবার কথা মানল যে তার আদেশ বড় বাবা ভেটিকানের বাবার আদেশ তাদের কাছে সেটি কিন্তু তাদের শরীয় ধর্ম কেমন পর্যন্ত খ্রিস্টানদের একটি বিধর্মিতা হচ্ছে যে তাদের যিনি ভ্যাটিকানের বাবা হবেন ক্যাথলিকদের তিনি যা কিছু হুকুম সাদের করবেন ফরমান জারি করবেন সেটি খ্রিস্টান জগতের জন্য মানা ফরজ নেওয়া ফরজ এইরকমই যদি কেউ বলে যে আমাদের এমাম সাহেব যা বলেছেন মজাবে যা আছে তাই মানা ফরজ এই দুটোতে কম্পেয়ার করে দেখেন তো কোন পার্থক্য আছে তো এই ক্ষেত্রে তাহলে এরকম বলা যায় নাই শির্ক যদি ইহুদি খ্রিস্টানদের ওইটি শির্ক হয় তো আপনার এটিও শির্ক এই ক্ষেত্রে আপনাকে বলতে আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত তা মানা ফরজ কি বলতে হবে আল্লাহ এবং রসুল থেকে যা প্রমাণিত কোরআন এবং হাদিসে যা আছে তাই মানা ফরজ যদি আমার এমাম সাহেব যা বলেছেন তাই মানা ফরজ আমার পীর সাহেব হুজুরজি যা বলেছেন তাই মানা ফরজ কথাটি তো ইহুদি খ্রিস্টানদের মতই হলো হালাল যা হালাল বললেন আপনার হুজুর তাই হালাল যা হারাম বললেন তাই হারাম তাই করে যে খ্রিস্টানরা তাদের ভেটিকানের বাবা সম্পর্কে হ্যাঁ পোপ সম্পর্কে এইরকমই ইহুদিরা করতো না বিজ্ঞান বিশ্বাসনের জামানায় ইহুদিরা তাদের ধর্মীয় নেতারা যা বলতো সেটাই সাব্যস্ত স্বীকৃত সেটাই আমাদের ধর্মীয় নেতারা বলেছেন ব্যাস পীরের বিশেষ করে যারা মরি তাদের সাথে খুব সাদৃশ্যতা রয়েছে ইহুদি খ্রিস্টানদের এই ক্ষেত্রে মানে পুরোপুরি সেম মরিদ বলে যে আমার পীর যা দিয়েছেন অজিফা সেটাই ঠিক অন্য কারো কথা শোনা যাবে না এগুলি এগুলো কোনো মানে অবাস্তব কথা নয় বা কিছু বাড়াবাড়ি এতে অতিরঞ্জন কিছু নেই কয়েক বছর আগের ঘটনা বাংলাদেশের এক পীরের মুরিদ হয়ে এসছে এক ভাই এরকম অনেকে এসছেন কিন্তু তার কথাটা আমার ভালো করে মনে পড়ছে এই মসজিদে নামাজ পড়ছে সেই লোকটি তো মাঝে মাঝে দেখো নতুন ছেলে তখন কথা বলতে লাগলাম দাঁড়িয়ে আছে কথা বলতে লাগলাম ইসলাম সেন্টার আসবে আশেপাশে বাস করে দেখি প্রায় এই ওক্তে নামাজ পড়ে এখানে তো একটু ভয়ে ভয়ে আমার সাথে কথা বলে ভয়ে ভয়ে কথা বলে কিন্তু মনে হচ্ছে চোখগুলো বড় বড় করে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে এই করতে করতে দু চার দিনে যখন একটু কাছে আসলো কথা বলতে লাগলো একদিন বলছে আচ্ছা হুজুর বলুন তো আমি কিন্তু বাংলাদেশে এক পীর সাহেবের মুড়ি ধুয়ে এসেছি তো আমার জন্য ইসলামিক সেন্টারে যাওয়া কি জায়জ হবে আমাকে প্রশ্ন করছেন তিনি যেহেতু পীর সাহেবের মুড়ি ধুয়ে এসেছি এখন ইসলামিক সেন্টারে গেলে আমার গুণা হবে না তো কত ভয় গুণা যেতে পীরের হাতে সবকিছু ওই যে বায়া মানে নিজেকে বিক্রি করে চলে এসছে বায়াত মানে বিক্রি করা কিন্তু জানেন কিনা বাই মানেই হচ্ছে বিক্রি করা তো নিজেকে বিক্রি করে দিয়েছে যে পীরের হাতে এখন সেন্টার এসে কি করে বিক্রি করবে বিক্রি করা জিনিস তার বিক্রি করা যায় না হ্যাঁ ভাই বইটি বিক্রি করে দিলে আবার কি আর কারো কাছে বিক্রি করতে পারবো না বিক্রি করে ফেলেছি তো নিজেকে পিসের কাছে বিক্রি করে বয়াত করে চলে এসছে মানে কি করে আবার সেন্টারে এসে দিন শিখবে তাহলে তো অন্যজনের কাছে বিক্রি করা হয়ে যাবে এইভাবে বুঝে এসছে ধর্মকে সে চিন্তা করতে পেরেছেন তাহলে এই আয়াত কি ওই লোকের ওপরে ফিট নয় যে বলবে যে আমার পীরের হাতে বয়াত করেছি সুতরাং আর কারো কথা শোনা যাবে না আমি চর্মনায়ের মরিব সুতরাং সরসেনার কথা শোনা যাবে না কোন আলেমের কথা সৌদি আরবের আলমাদের কথা শোনা যাবে না আমি সরসেনার মরিব সুতরাং আমার সৌদি আরব গিয়ে না এই জন্য ওই পীরেরা বলে পাঠায় যে সৌদি আরব যাচ্ছ ভালো কথা দুনিয়া করার জন্য যাচ্ছ টাকা পয়সা নিয়ে আসবে সবকিছু নিয়ে আসবে সেই দেশ থেকে হজটা করে আসবা উমরাটা করে আসবা কিন্তু সেই দেশ থেকে তাদের মজাব নিয়ে আসবে না তাদের তরিকা নিয়ে আসবে না খবরদা তাদের দিন শিখবে না কিন্তু তাদের দিন আলাদা আর আমাদের দিন আলাদা সতর্ক করে পাঠায় হাজি সাহেবদেরকে সতর্ক করে পাঠায় আমি মক্কায় হজে কয়েক বছর ডিউটি করেছি অনেক বুড়ো হাজিরা যখন একটু ঘনিষ্ঠ হয়ে বসি ঘনিয়ে তখন বলে দেয় তারা আমাদের হুজুরা মৌলানা সাহেবরা বলে পাঠিয়েছেন যে দেখো মক্কা যাচ্ছ হজ করতে হজটা করে চোখ বন্ধ করে চলে আসবে ওখানে তোমাদের ওরা জানে যে ওখানে হাজিদের ক্যাম্পে ক্যাম্পে বিভিন্ন মসজিদে এখানকার ওলামাইকেরামরা বিভিন্ন ভাষায় বক্তব্য করতে যায় হ্যাঁ, খবরদার ওদের কথা শুনবে না নতুন নতুন কথা বলবে আমাদের মজাবের খেলাফ হয়ে যাবে ওসব করবে না হলে তোমার ধর্ম চলে যাবে তুমি ধর্ম থেকে বেরিয়ে যাবে তোমার মজাব থেকে বেরিয়ে বেধর্মী হয়ে যাবে সতর্ক করে পাঠায় হাজি সাহেবদেরকে বুঝতে পারছেন তো এই আয়াত কি তাদের উপরে ফিট নয় ইত্তাখাজু আহবার আহম অরহবান আহম আর বাবা আরবাবামিন্দুল্লাহ তারা তাদের ধর্মীয় নেতাদেরকে ধর্মযাজকদেরকে পুরোহিতদেরকে ওলামাদেরকে আল্লাহকে বাদ দিয়ে কি করেছে প্রভু বানিয়ে নিয়েছে তারা প্রভু সাব্যস্ত করেছে প্রভু হিসাবে মেনে নিয়েছে এই আয়াতের ব্যাখ্যা আরো স্পষ্ট হয়ে উঠবে যখন হাদিসটি জানবেন এর ব্যাখ্যায় আদিবিন হাতেম রাজি আল্লাহ তালান যখন এই আয়াতটি নাজেন হলো আদিবিন হাতেম হাতেম তাইর যে কিসা খুব আমাদের দেশে খুব প্রসিদ্ধ হ্যাঁ? তার দানশীলতা তিনি যে মেহমান নওয়াজি করতেন মেহমানের খাতির তওয়াজ করতেন একটি মেহমান এসছে উঠ জবাই করে দিল একটা গোটা উঠ জবাই করে দিল হাতেম তাইর অনেক হাস্যকর ঘটনা আছে একবার মেহমান যাচ্ছিল মেহমান অপরিচিত আমরা তো মেহমান মনে করি মানে কুটুম্ব মানে শ্বশুর বংশের লোক মেহমান না নিজের বংশ না হয় মামা নানাদের বংশ এরা হলো মেহমান আর আরবদের মধ্যে ওইরকম ছিল না আরবদের মধ্যে যে যাচ্ছে রাস্তাতে সেই মেহমান বরং অপরিচিতের আসল মেহমান আত্মীয়রা তো আত্মীয় জাবিল করবা কিন্তু মেহমান কারা যারা অজানা লোক কিন্তু যাচ্ছে আপনার এলাকা দিয়ে তো এই এই হাতেমের ছেলে হচ্ছে আদি আদি মুসলমান হয়েছিলেন এই আদি বিন হাতেম এই খ্রিস্টান ছিলেন তারা ধর্মের দিক থেকে আদি বিন হাতেম যখন এই আয়াত শুনলেন যে ইত্তাখাজু আহবা রহমর ওবাহান ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে নাজল হয়েছে তিনি বলেন যে আরসুল আল্লাহ আমরা তো তাদের পূজা করতাম না মা কন্যা না আবদ আমরা আমাদের আলেমদের ধর্মীয় নেতাদের ধর্মযাজক পুরোহিতদের পূজা করতাম না আর আল্লাহ কোরআনে বলছেন আর বাবা মিন্দু মিন্দুনিল্লা আল্লাহর সাথে আমরা তাদেরকে রব বানিয়ে নিয়েছিলাম কেমন কথা হইল কথাটি ভুল নয় তখন নবী সাল্লাম জিজ্ঞেস করেন আদিকে আচ্ছা বলো তোমাদের ধর্মীয় নেতারা যখন কোনো জিনিসকে হালাল করত তখন তোমরা হালাল বলে সাব্যস্ত করতে না মেনে নিতে না চোখ বন্ধ করে কোন হারাম কোন হারাম জিনিসকে যখন হালাল করতো তখন এইভাবে মানতে আর কোন হারাম জিনিসকে যখন হালাল করত তখন তোমরা সেটা চোখ বন্ধ করে মেনে নিতে না জিজ্ঞেস করলেন এ যা হারামু হালালান হালাল জিনিসকে হারাম করলে তোমরা সেটা মেনে নিতে ওই যে হাল্লালু হারামন আর হারামকে হালাল করে দিলে তোমরা তা মেনে নিতে আর মনে করতে ঠিক এতদিন ধরে হারাম ছিল ওই যে আজকে হালাল হয়ে গেল কারণ আলেমরা ফতুয়া দিয়ে দিয়েছে ধর্মীয় নেতারা ফতুয়া দিয়ে দিয়েছেন যে হালাল এতদিন ধরে হালাল ছিল এখন হারাম হয়ে গেল বুঝতে পেরেছেন তাহলে এরকম করতে নাকি তোমরা নবী জিজ্ঞেস করলেন তখন আদি বলছেন হ্যাঁ তা করতাম আমাদের ধর্মীয় পুরোহিতরা যখন বলতেন যে এটি হারাম তো হারাম এটি হালাল তো হালাল বুঝতে পারছেন এমনই এই মুসলিম উম্মাতের কিছু লোকেরা চারশো বছর ধরে কোনো জিনিস ফরজ ছিল না আর চারশো বছর পরে বলছেন এখন ইজমা হয়ে গেছে ফরজ হয়ে গেছে তাহলে কি বলবেন এতদিন তো এটি ফরজ ছিল না এখন ফরজ হয়ে গেল এটি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পৃষ্ঠপোষক বা রব প্রভু বানিয়ে নেওয়া হলো না এই বিধানদাতা কে চারশো বছর পরে নবীর নবীর এতেকালে নবীর বিদায়ের চারশো বছর পরে এই বিধানদাতা গিয়ে যে চারের একটি ফরজ এক উম্মতকে চার ভাগে ভাগ করো আর এ বিভাজন করো চার দলে বিভক্ত করো আর এটিকে ফরজ করে দাও যে চারের একটা আসতে হবে চারটি ক্যাম্প আছে কোন ক্যাম্পে যাবে বলো হানফি ক্যাম্পে যাবে না সাফি ক্যাম্পে না মালিক না হাম্বেলি ক্যাম্পে যাবে এই ক্যাম্প ছাড়ার কোনো উপায় রসুলের ক্যাম্প আর নেই দেখেন আছে রসুলের ক্যাম্প হয় হানাফি ক্যাম্প নয় সাফি ক্যাম্প নয় মালিকি ক্যাম্প নয় হাম্বেলি ক্যাম্প চারটি ক্যাম্প কোন ক্যাম্পে যাবে বলো যারা মজাবকে ফরজ মনে করে তারা বলে চার ক্যাম্পের এক ক্যাম্পে আসতেই হবে রসুলের ক্যাম্প গেল কোথায় যদি রসুলের ক্যাম্প ছিল না ছিল না মানে রসুলের দল ছিল না ছিল না ছিল তো ওই দলটা কি হলো চার ভাগে ভাগ হয়ে গেল রসুল ভাগ করলেন জিব্রাইল এসে ভাগ করলেন ওই নাজেল হলো চারশো বছর পরে আল্লাহ রসুলের নাম ওটি আর ইতিহাস স্পষ্টভাবে প্রমাণিত হানাফি ওলামাইকরামরাও স্বীকার করেছেন যে চারশো বছর ধরে এটি ফরজ মনে করা হতো না ফরজ সন্ন্যত অজেব এগুলো কিছু ছিল না চারশো বছর ধরে বরং এই উম্মতে মুসলিমার এই বিভাজন ছিল না বিভক্তি ছিল না সব এক একটি ছাউনি ছিল একটি ক্যাম্প ছিল আল্লাহ রসুলের ক্যাম্প আর তাতে সবাই কথা হচ্ছে যে আলেমরা বা পীরেরা যা বলল তাই সত্য কোরআন এবং হাদিসে তা থাক আর না থাক এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া ইত্তাহাজু আহবা রহম আর রহবান আর বাবা মিন্দুনিল্লাহ তাহলে লাহ এই কলেমার তফসির এবং তহিদের তফসির বুঝতে পারলাম এই আয়াতের আলোকে কি যে আমরা যদি লাহ পড়ি শাহাদাত দিই আর আমাদের বড়রা যা কিছু হালাল করলো হালাল যা কিছু হারাম করলো হারাম চোখ বন্ধ করে দেখেন বড়দের কাছ থেকে মাসলা মাসাইল জানতে হবে সেটা আলাদা কথা কিন্তু কার মাসলা জানতে হবে রসুলের মাসলা জানতে হবে কিন্তু বড়রা একটি নতুন কথা বলল যেটি কোরআনে অনেক হাদিসে নেই আর সেটিকে শিরোধার্য করে মেনে নিলেন এটি হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া তাদেরকে প্রভু সাব্যস্ত করা যেমন এতগুলি তরিকায় ধরেন এখন এই মজাবের ব্যাপারটা বাদ দিয়ে তরিকা ধরেন যে তোর পীরের তরিকা তরিকার শেষ নেই আর কোনো এক তরিকায় আসতে হবে আর পীর না ধরলে জাহিলিয়াতের মরণ মূল্য অমুসলিম হয়ে মূল্য যার পীর নেই তার পীর শয়তান এগুলি কথা কোরআনেও নেই হাদিসেও নেই কিচ্ছু ইসলামে নেই তাহলে কোথা থেকে আসলো এগুলি এই ভণ্ডদের পক্ষ থেকে আসলে পীরদের পক্ষ থেকে তাদের বাজারকে গরম করতে হবে তাদের আয় উপার্জন বাড়াইতে হবে তাদের নজর নিয়াজের মানে পরিমাণ বাড়াইতে হবে আই ইনকাম সেই জন্য এগুলো শুরু হলো লাইলাহিল্লাহর পরিপন্থী লাইলাহিল্লাহ কলেমাও পড়বেন আর পীর যা বললো তাই অন্ধভাবে মেনে নেবেন বড়রা যা বলেছে তাই অন্ধভাবে মেনে নেবেন বরং আমি এক শ্রেণীর ভাইদেরকে দেখেছি যদি বলা হয় যে তোমাদের যাকে তুমি বড় বলছো হাকিম মোহাম্মদ বলছো তিনি তো সিরকি কথা বলেছেন কিতাব খুলে দেখিয়ে দেন ওই হাকিম মোহাম্মদের কিতাব খুলে দেখিয়ে দেন ওই যাকে তিনি বলছেন একবারে মুজাদ্দেদ বলছেন তার কিতাব খুলে দেখিয়ে দেন যে সিরক হ্যাঁ? আমার এই কিতাব আমার কি লিখেছেন আমার আমার ওই বুজুর্গের সন্তুষ্টি বিধান হচ্ছে এই কিতাব লিখার উদ্দেশ্য কার সন্তুষ্টি বিধান ওই বুজুর্গের এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধানই এই কিতাব লিখার উদ্দেশ্য দেখিয়ে দেন দেখিয়ে দেওয়ার পরে তারা কি বলে জানেন আমরা সাধারণ মানুষ কি বুঝি তারা এত বড় আলেম ছিলেন তারা বেশি বুঝতেন তারা বেশি বুঝেছেন আমরা বলতে পারবো না মানে শির টাকার শির মানবে না তাহলে এটা কি তাদের আলেমদেরকে রব বানিয়ে নেওয়া হলো না যে তাদের আলেমদের ভুল হইতে পারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে শির এটি আল্লাহর সন্তুষ্টি বিধান হবে না বুজুর্গের সন্তুষ্টি বিধান হবে তাহলে এই সাধারণ কথাটি একেবারে সাধারণ মানুষের মগজে ধরছে আর তারা যারা দিনের প্রচার করে বেড়াচ্ছে তবলিক করে বেড়াচ্ছে তাদের বিবেকে ধরে না যে এটি শির ইয়া রাসুল্লাহ দয়া করুন রহম করুন এই কথাটি যে শির এটি তাদের বিবেকে ধরে না এক বিদাতি ইমাম হাফেজকে দেখালাম এই কথাটি তাদের কিতাব খুলে যে আরাসুল আল্লাহ দয়া করুন রহম করুন তারপরে বলছে যে উনি এত বড় আলেম ছিলেন শাইখুল হাদিস তো আমরা কি করে বলতে পারি হবে কিছু অর্থ হবে তাই তারাই বেশি জানেন আমরা কিছু জানি না সুহান আল্লাহ আল্লাহর কাছে দয়া কামনা না করে রসুলের কাছে দয়া কামনা করবেন আর বলবেন যে এটি শির্ক নাই উনি এত বড় আলেম ছিলেন শাইখুল হাদিস তখন তিনি বেশি বুঝেছেন এটাই বলবেন আর কালকে আমাদের মুক্তি পাবেন না মুশেক হয়ে মরবেন আপনি চিন্তা করেন না আপনি একটু আল্লাহকে ভয় লাগে না একটু কোরআনের দোয়া হ্যাঁ অরহাম না কাকে বলছেন হ্যাঁ সুরায় বাকার শেষ আয়াতগুলি পড়ে দেখুন তো আন্তা মাওলানা ফনসর না আল কমিল কাফেরি আর এখানে বলছে ইয়া রাসুল্লাহ সাহায্য করুন ইয়া রাসুল্লাহ রহম করুন আর এটিও ঠিক আর ওটিও ঠিক হ্যাঁ কোরআনে আল্লাহর কাছে দোয়া করা হয়েছে সেটাও ঠিক আর রসুলের কাছে তুমি দোয়া করছো তোমার কিতাবে রয়েছে সেটিও ঠিক আউজবিল্লাহ এরা বড় অন্ধ লাহ এই কলেমা যদি তারা বুঝতো তৌহিদকে বুঝতো তাহলে এরকম শিরকে লিপ্ত হইতো না মোহন আল্লাহ আরো একটি আয়াত এরশাদ করেছেন কিছু লোকেরা রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে তারা অনেক পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছে বা গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর অনেক শরিক তাদেরকে পৃষ্ঠপোষক হিসেবে গ্রহণ করেছে আন্দাদ নিদ্দুনের বহু বচন মানে আল্লাহর শরিক ইহিব্বুন এবং তাদেরকে ভালোবাসে অত্যন্ত ভালোবাসে কার মতো আল্লাহর মতো ভালোবাসা বাসে আল্লাহর মতো ভালোবাসা বাসে তাহলে এখানে বোঝা গেলে কলেমা ইল্লাহ যদি পড়েন আর আল্লাহকে যেমন আপনি ভালোবাসেন যেহেতু আল্লাহর কালেমা পড়েছেন আপনি সেই রকমই যদি আপনি ভালোবাসেন আপনার পীরকে আপনার বুজুরকে আর তার কথা ওই রকমই নির্ভুল মনে করেন অথচ তিনি মানুষ অসহায় মখলুক হ্যাঁ ভুলের সাথে জড়িত তাহলে আপনি কলেমা এলাহিল্লাহর ব্যাখ্যা বুঝলেন না বাস্তবায়ন করলেন না বরং শিরকে লিপ্ত হইলেন আল্লাহর কথা নির্ভুল আপনি আপনার বড়র কথা পীরের কথাও যদি নির্ভুল মনে করেন আর ওইভাবে ভালোবাসেন এই ভালোবাসা প্রমাণ হয় কখন জানেন আল্লাহ সম্পর্কে কেউ যদি বেয়াদবির কথা বলে তাহলে যে একজন মুসলিমের মুসলিম হিসাবে তার মধ্যে ক্রোধ হওয়া উচিত তাকে পেলে শেষ করে দেবো যেহেতু সে আল্লাহকে গালি দিয়েছে যেমন অনেক মুরতাদ আছে লিখলো স্যাটানিক ভার্সেস সালমান রুশদি মনে করেন শয়তানি আয়াত সাটানিক ভার্সেস মানে বুঝেন শয়তানি আয়াত ভার্সেস মানে আয়াত তো কোরআনের আয়াতগুলি হচ্ছে শয়তানি আয়াত এই শয়তান লিখেছে তো যখন এই সালমান রসদির ব্যাপার হলো বা এই তসলিমা নাসলিন দুদা জানিয়া এ যখন লিখলো রসুল সম্পর্কে বেয়াদবি রসুলের বিবিদের সম্পর্কে আজওয়াজ মোতাহারাত সম্পর্কে বেয়াদবির কথা তখন যার মধ্যে ইমান রয়েছে তার রক্ত টকবক করে ফুটে উঠলো যে এই শয়তান মরদুদদেরকে সামনে পেলে এদেরকে জবাই করে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি হাসিল করব। অবশ্যই এটা হচ্ছে ইমানি দাবি ঠিক কিনা বলেন কারণ এই মহাব্বত কার সাথে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে আল্লাহর সাথে তার রসুলের সাথে এটা হচ্ছে ইমানি দাবি এখন কেউ যদি তার পীরের কথা বলে যে তোমার পীর এ সিরকি কথা লিখেছে আর একটি ঘটনা এই দুটি ঘটনা বাদ দিয়ে রুজদি আর তাসিমের ঘটনা বাদ দিয়ে আর একটি ঘটনা হচ্ছে যে এক পীর সিরকি কথা লিখেছে কোন এক আলেম বললো যে অমক পীর এই সিরকি কথা লিখেছে তখন ওই বেদাতপন্থী কেমন হবে তার রক্ত ফুটে উঠবে হ্যাঁ আমার পীর সম্পর্কে এইরকম কথা বললো তিনি শিরকের কথা লিখতে পারেন তিনি এত বড় দিনের খাদেম ছিলেন তিনি আল্লাহর এত বড় অলি ছিলেন যেখানে বাবা তাকে জবাই করে দেবো এবং পরকালে সন্তুষ্টি তার মাধ্যমে সে হাসিল করতে চায় ঠিক না ঠিক কিনা বলেন তাহলে ইহিবন আহম কাহাবিল্লা তার পীরকে কেমন করে ভালোবাসে যেমন আমরা মহাহিদ ব্যক্তি আল্লাহকে ভালোবাসি তার রাসুলকে ভালোবাসি উদাহরণ দিয়ে বুঝতে পারলেন এই কথাটি আল্লাহর কথাটি যে কিছু লোকেরা মুশরেক ওইসব দেবী দেবতাকে ভালোবাসে ওই মাজারকে ভালোবাসে ওই মরা ব্যক্তিকে ভালোবাসে তার মতো কাহবিল্লাহ আল্লাহর ভালোবাসা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত ছিল বা মমিনরা আল্লাহকে যেমন ভালোবাসে তেমন সে তার পীরকে ভালোবাসে তার দেবী দেবতাকে ভালোবাসে যেমন একজন পত্তলিকের কথা বলেন যেমন আল্লাহকে কেউ যদি গালাগালি করে আল্লাহ সম্পর্কে অকথ্য ভাষা বলে তো আমার মতো আপনার মতো মমিনের মধ্যে যে অবস্থা সৃষ্টি হবে এই যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে সেই প্রতিক্রিয়া সৃষ্টি হয় একজন মুশ্রেক পুতুলিকের মধ্যে তার পুতুল সম্পর্কে যদি আপনি কোনো কথা বলেন যদি বলেন যে সরস্বতী একজন মহিলা ছিল সে ছিল খারাপ হ্যাঁ এবং তার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে সে অসহায় কিছুই দিতে পারে না আপনি বলছেন আর সে বলছে যে বিদ্যার মালিক হচ্ছে বিদ্যা দানকারিনী হচ্ছে সরস্বতী তাহলে যে মুশ্রেক পত্তলিক হিন্দু তার অবস্থা কেমন হবে যেমন আল্লাহকে গালি দিলে রসুলকে গালি দিলে আমার আপনার অবস্থা আল্লাহ হচ্ছেন বারহাক মাহবুদ আর আল্লাহর সত্য রসুল হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ ইসলাম পক্ষান্তরে সরস্বতী হচ্ছে বাতিল জিলানির পূজা হচ্ছে বাতিল মাজার হচ্ছে বাতিল হ্যাঁ শাহজালালের মাজার হচ্ছে বাতিল তো তাদের যারা ভক্ত তাদের মধ্যে যে অবস্থার সৃষ্টি হচ্ছে কেমন অবস্থার সৃষ্টি হচ্ছে যেমন একজন তহিদবাদী কালমা এলা এলাহ ইল্লা বিশ্বাসী ব্যক্তির আল্লাহ এবং রসুলকে গালাগালি করলে আল্লাহ রসুল সম্পর্কে খারাপ মন্তব্য করলে হ্যাঁ আল্লাহ রসুলের কুৎসার কথা বললে যেমন অবস্থার সৃষ্টি হয় এটি হচ্ছে মুশ্রেকদের লক্ষণ মুশ্রেকদের লক্ষণ তো যারা যাদের মধ্যে রয়েছে শির্ক তারা ওই রকম বজরুগানে দিন আমাদের বজরুগানে দিন সম্পর্কে এরকম কথাবার্তা বলেছে অথচ একটু চিন্তা করে দেখলো না যাদেরকে বুজুর্গানের দিন বলছি তাদের কেতাবে শির্ক বিদাতে ভর্তি রে বাবা তার বুজুর্গানের দিনই কেমন করে হইল যার কেতাবে শিরকে ভর্তি যার কেতাবে বিদাতে ভর্তি যার কথাবার্তা বক্তব্য বিদাতে ভর্তি সে বুজুর্গ কি করে হয়ে গেল বড় তো হইল না বরং আল্লাহর কাঠগড়াতে তাকে ধরা খেতে হবে যেহেতু সে শির বিদাতে প্রচার করে গেছে আল্লাহ যদি মাফ না করেন তাহলে সময় হয়ে গেছে নাকি হাদিস শরীফের হাদি অফিস সাহি রয়েছে নবী করিম এর সাদ করেছেন আল্লাহ এলাহ যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই ইলাহ নেই ওয়াকাফারা শুধু এতটুকু যথেষ্ট না মানে লাই রাহিল্লাহ বলাই যথেষ্ট নয় সেজন্য আল্লাহ রসুল কি বলছেন ওয়াকাফারা বেমায়ু বাদ মিন্দুনিল্লাহ এবং অস্বীকার করবে কুফুরি করবে কার সাথে আল্লাহ ছাড়া যেসব জিনিসের পূজা হচ্ছে তার সাথে কুফুরি করবে অস্বীকার করতে হবে তাহলে ঘোষণা করতে হবে যে আমি কবর পূজাকে অস্বীকার করি মাজার পূজাকে অস্বীকার করি পীর পূজাকে অস্বীকার করি দেবী দেবতার পূজাকে অস্বীকার করি আমি গঙ্গা পূজাকে অস্বীকার করি অস্বীকার করতে হবে অস্বীকার যদি না করে যেমন আজকাল আমাদের দেশের নেতৃস্থানীয় জাহেল মুসলিম সমাজের অবস্থা মুসলিম নেতাদের অবস্থা তাদের কাছে ধর্মীয় উদারতা কুফুরি উদারতা রয়েছে তারা বললে রাস্তা সবগুলি ঠিক আর টার্গেট তো একটি গন্তব্য স্থান তো হচ্ছে আল্লাহ সন্তুষ্টি আর ইসলামের রাস্তাতে হোক আর হিন্দু ধর্মের মাধ্যমে হোক আর খ্রিস্টান ধর্ম দিয়ে হোক আর ইহুদি ধর্মে দিয়ে হোক আর বৌদ্ধ ধর্মের শিখ ধর্ম দিয়ে হোক সবার উদ্দেশ্য তো হচ্ছে হ্যাঁ টার্গেট হচ্ছে ওখানে পৌঁছা তাহলে সবাই ঠিক আছে এই ধর্মে উদারতা রাখো হিন্দু হয়ে থাকো কেউ খ্রিস্টান হয়ে থাক সবারই তো ভালোই নিয়ত রয়েছে বলে তারা বলে ধর্মীয় উদারতার কথা সবাই ঠিক আছে সবাই মুক্তি পাবে নজুবিল্লাহ বলে সবাই মুক্তি পাবে হ্যাঁ অন্তরের সততার সাথে যদি সবাই মুক্তির কামনা করে তাহলে মুক্তি পাবে মানে হিন্দু ধর্মের ওপরও মুক্তি পাবে খ্রিস্টান ধর্মের ওপরও মুক্তি পাবে ইহুদি হয়েও মুক্তি পাবে বৌদ্ধ জৈন শিখ হয়েও মুক্তি পাবে আর মুসলমান হয়েও মুক্তি পাবে অধিকাংশ নেতারা যেহেতু দিন থেকে একেবারে জাহেল অজ্ঞরা আমাদের দেশের অধিকাংশ নেতাদের এই হচ্ছে কুহুরিয়া যারা মনে করে ঢাকা আসার জন্য বিভিন্ন পথ আছে যারা পূর্ব দিক থেকে আসছেন চিরাগাং থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন যারা উত্তরবঙ্গ থেকে আসছেন ওই রাস্তা দিয়ে আসছেন যারা দক্ষিণবঙ্গ থেকে আসছেন তারা এই রাস্তা দিয়ে আসছেন যারা উত্তরবঙ্গ থেকে আসছেন বা পশ্চিমবঙ্গ থেকে আসছেন তারা ওই ওই দিক থেকে আসছেন ইত্যাদি ইত্যাদি এ হচ্ছে কাফেরদের উদাহরণ এরা কাফের যদিও জাতিতে তারা মুসলমান তারা মুসলমান নাই কারণ নবীন কি বলছেন লাইলাহিল্লাহ বলতে হবে আর ওয়াকাফারা বেমায়ু বাদমিন আল্লাহ ছাড়া যেসব জিনিসের এবাদত হচ্ছে তার সাথে কি করতে হবে কুহুরি করতে হবে মানে অস্বীকার করতে হবে অস্বীকার করতে হবে এর ঘোষণা করতে হবে এই যে অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে এই কথা কোরআনে আল্লাহ বলেছেন একটি আয়াত আছে কেউ বলতে পারেন কোরআনে একটি আয়াত আছে যাতে বলা হয়েছে প্রথম অস্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্যকে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে ফামাই একফর আগুত ফামাই একফর বিত্তাগুত ওয়ুম বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো বিল্লাহ তারপরে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসে তাহলে আল্লাহর প্রতি ইমান শুদ্ধই হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতকে মানে আল্লাহ ছাড়া অন্যের এবাদতকে আল্লাহ ছাড়া অন্যের বিধানকে অস্বীকার না করবে সেই ব্যক্তি মজবুত ধারণ করলো আল্লাহ যেটি ছিঁড়ে যায় না যে রশি ছিঁড়বেন আল্লাহ এটি হচ্ছে আল্লাহ রশি তাগুতকে অস্বীকার করা আর আল্লাহর এবাদত বন্দী করা মানে নেগেটিভ পজিটিভ দুটো এর আগে আমি অনেকবারই বলেছি আপনাদেরকে তাই না আর তাগতকে অস্বীকার করলেন না পীরকে অস্বীকার করলেন না মাজারকে অস্বীকার করলেন না আপনি মাজারের শত্রু হলেন না মাজারও চাঁদা দিচ্ছেন মাজারেও যাচ্ছেন ওরসের সময় নামাজও পড়ছেন এবাদত বন্ধেই করছেন দাঁড়িয়ে রেখেছেন আল্লাহর জন্য রোজা রাখছেন আল্লাহর জন্য কিন্তু গিয়ে সেজদাও করছেন দোয়াও করছেন পীরের কাছে মাজারে তাহলে আমি একফর বীর তাগুত করলেন না আপনি আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলেন ওয়াকাফারা বেমা ইউবাদ মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করতে হবে তাহলে কি হবে হারমা মালহু আদামহ তাহলে তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে যাবে মুসলিমদের উপর যে ব্যক্তি কলমা ইহিল্লাহ পড়লো আর বাতিলকে অস্বীকার করলো বাতিলের পূজাকে অস্বীকার করলো মানে আল্লাহ ছাড়া অন্যের পূজাকে অস্বীকার করলো তার ধন সম্পদ তার রক্ত তার জীবন হারাম যেহেতু সে মুসলিম মমিন আর যে ব্যক্তি মুসলিম মমিন তার রক্ত তার ধন সম্পদ হারাম আর যে ব্যক্তি এই করলো না এই দুটো জিনিস করলো না সে ব্যক্তি মুসলিম হয়নি সুতরাং তার ধন সম্পদ এবং রক্ত জীবন হালাল অর্থাৎ সে মোরতাদ সে এখনো মুসলমান হয়নি বা অমুসলিম প্রয়োজনে প্রয়োজনে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে তারা যদি বসত্ব স্বীকার করে থাকে তো ভালো কথা আর না হলে তারা যদি ইসলামের দাওয়াতে বাধা সৃষ্টি করে অথবা বসত্ব স্বীকার না করে জিজিয়া না দেয় তাহলে ইসলামের বিধান হচ্ছে তাদের বিরুদ্ধে জেহাদ ফিসাবিল্লাহ আর জেহাদ করা মানে তাদের ধন সম্পদ নিরাপদে না রাখা তাদের জীবন নিরাপদে না থাকা তো যে ব্যক্তি কালমা ইলাহিল্লাহ পড়লো এবং আল্লাহ ছাড়া অন্যের যে পূজা হচ্ছে তাকে অস্বীকার করলো হারমা মা লহু ওদামহ তার ধন সম্পদ এবং তার রক্ত হারাম হয়ে গেল হিসাবহু আল্লাহ আর তার অন্তরের হিসাব আল্লাহর উপর কারণ বাহ্যিক সে মুসলিম কলেমা পড়ে আর অন্যের পূজা করে না ভিতরের খবর আমরা জানি না যদি ভিতরে মুনাফিকই থাকে তাহলে এর হিসাব আল্লাহ নেবেন আমরা হিসাব নেব না আমরা বাহ্যিক দেখবো যে লোকটি নামাজ পড়ে বাহ্যিক দেখবো যে লোকটি গাইরুল্লাহ পূজা করেন অহিসাব আল্লাহ অহিসাব আল্লাহ এই ছিল একটি আয়াত এবং নবী সাল্লাহ ইসলামের অত্যন্ত মূল্যবান হাদিস ব্যাপক অর্থবাহী হাদিস বিকালমা ইলাহ পড়তে হবে আর লাহ ইলাহ পরিপন্থী যতগুলি কাজ রয়েছে সেসব কাজ ছাড়তে হবে তাহলে আমাদের জান মাল সবকিছু নিরাপদ হবে ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহাবি